চাচার ভাতিজার সঙ্গে কথা বললেন তুমি যা চাও তাই দিবে ক্ষমতা চাও ক্ষমতা দিয়ে দিবে তুমি টাকা পয়সা চাও টাকা পয়সা দিবে রসুল সাল্লাম বললেন চাচা আসমানের চাঁদ আর সূর্য যদি আমার হাতে এনে দেয় আমি তাওহিদের দাওয়াত বন্ধ রাখব না শুনুন হে চাচা ওরা আমাকে ক্ষমতার লোভ দেখায় ওদেরকে বলুন আমার সঙ্গে শুধু এই কালেমা পড়ুক লাহা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটুকু পড়লেই আরব এবং আজমের নেতৃত্ব তাদের পায়ের তলায় গড়াগড়ি পাবে এখান থেকে ওই সমস্ত ভাইদের জন্য শিক্ষণীয় যারা মনে করেন যে ইসলাম কায়েম হয়ে যায় ক্ষমতা পেলেই যদি ইসলাম কায়েম হয়ে যেত তাহলে রসুল্লাহ সাল্লাম লোক তৈরি না করে আকিদা সংশোধন না করে মানুষের পরিবর্তন না করে অবশ্যই তিনি ক্ষমতা হাতে নিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করতেন কিন্তু তিনি প্রত্যাখ্যান করলেন সেই আপন চাচা এত পরিমাণ ভাতিজাকে মহব্বত করেছিলেন সাল্লাম মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে ভাতিজাকে চাচাকে বললেন চাচা একবার কালেমাটা একটু পড়ুন তো চাচা কালেমা পড়তে যাচ্ছে কিন্তু মক্কার লিডারেরা তুই মরণকালে বাপদাদার ধর্ম ডুবাই দিবি বাপদাদার মুখে চুনকালি দিয়ে যাবি তুই মক্কার লিডারদের দিকে তাকিয়ে তিনি বললেন ভাতিজা যেটার উপর আছি ওটার উপরই থাকতে দাও রসুলামের ব্যথিত হৃদয় হাহাকার করে উঠল এত মহব্বতের চাচা তাকে কালেমা পড়াতে পারলাম না আল্লাহ পাক বললেন أعوذ بالله من الشيطان الرجيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم হে নবী আপনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত করার ক্ষমতা আপনি রাখেন না হেদায়েত আপনার হাতে দেওয়া হয়নি নাকালা তাহদি মান আহবাব ولكن الله يهدي من يشاء ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহ যাকে ইচ্ছা তাকে সোজা পথ দেখান আপনার হাতে হেদায়ত বন্টনের দায়িত্ব আমি দেইনি আপনি শুধু মানুষকে নসিহত করার ক্ষমতা রাখেন হেদায়ত যদি মানুষের হাতে আল্লাহ দিতেন মানুষ যদি মানুষকে পছন্দসই ব্যক্তিকে হেদায়ত করতে সক্ষম হতেন তাহলে আল্লাহ নবী নিজের চাচাকে হেদায়ত করতে পারতেন ইব্রাহিম আলাইসাল্লাম নিজের পিতাকে হেদায়ত করতে পারতেন লাইল্লাম তামতাহি লারজুমান্নাকুম মালিয়া হে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস বাপ মূর্তির কারিগর সে বলছে ইব্রাহিম শোন তুই যদি তোর এই নতুন ধর্মের এসব বকবকানি বন্ধ না করবি তাহলে তোকে পাথর মেরে তোর মাথা চূর্ণ করে ফেলব মালিয়া আমার চোখের সামনে থেকে তোর মতো কুলাঙ্গার ছেলে যেন না থাকে দূর হয় এখান থেকে সারা জীবনোত্তরে করে বিতাড়িত করে দিলাম বাপ হেদায়ত বাপকে হেদায়ত করতে পারলেন না এত বড় নবী যেই নবীর দুই ছেলে দুইজনই নবী লহ আকবর দুইজন ছেলে দুইজনই নবুয়ত পেয়েছে এমনও বাপ আছে দশটা সন্তান একটা মানুষ হয় না আর ইব্রাহিম আসলামের দুই ছেলে দুইজনই নবী এবং তার পরবর্তীতে লাগাতার তিন পুরুষ নবুয়ত পেয়েছে আল্লাহ নহ আলাইসাল্লামের সামনে ছেলে ভেসে চলে গেল হেদায়ত করতে পারলেন না ছেলে জবাব দিচ্ছে ساوي জুদি পাহাড় দেখা যাচ্ছে ওই জুদি পাহাড়ে আমি সোয়ার হব পানি ওখানে উঠবে না সুখের সামনে ছেলে ভেসে চলে গেল হেদায়ত করতে পারলেন না এত ভালো এই চাচা আল্লাহ নবী বলেন সবচেয়ে কম শাস্তি আমার চাচার হবে জাহান নামে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের জুতার তাপে তার মাথার ঘিলু টকবক করে গলে গলে পড়তে থাকবে এত বড় ভাতিজা কুল কায়নাতের উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন কিন্তু চাষার জন্য কিছুই করবার থাকবেন আল্লাহ পাক বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে নবী সাল্লা সাল্লামের অনুসরণ ছাড়া কোন গত্যান্তর নেই মুসা কালিমুল্লাহ আলহি সালাতামের তাওরাত সালামের উপর নাজিলকৃত তাওরাত সেই কয়েকটা পাতা নিয়ে পড়তেছিলেন তাওরাতের মধ্যেও ভালো ভালো কথা আছে কত সুন্দর মজার কথা রসুলাম রেগে শর্মা হয়ে গেলেন আবু বকির সিদ্দিক বসে তুই ধ্বংসপ্রাপ্ত হয়ে যা তোর মা রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে মরুক তোর জন্য রাসুল সাল্লামের চেহারা দিক তাকিয়ে দেয় কি অবস্থা ওমর ফারুক রাজিত সন্ত্রস্ত হয়ে বসেন রবি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামে দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লা কোন বর্ণনে রসুলা কোন বর্ণনে নবিয়া আল্লাহর আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি ইসলাম আমার দিন হিসাবে পেয়ে আমি খুশি মোহাম্মদ সাল্লাম আমার নবী সেই হিসাবে আমি খুশি রসুল্লাহ সাল্লাম বলেন উমর যার উপরে তাওরাত নাজিল হয়েছিল তিনি যদি আজকে বেঁচে থাকতেন তা আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না সহি বুখারিতে হাতিস এসেছে রসুল আসলাম ঘুমিয়ে আছেন অর্ধ ঘুম অর্ধ জাগ্রত দুইজন ফেরেস্তা এসে কথোপকথন করছেন কেউ বলছে একজন বসে ঘুমিয়ে আছে আর একজন বলছে জেগে আছে অলকালবু ইয়াকদান দুই চোখ ঘুমিয়ে আছে কিন্তু অন্তরটা জেগে আছে তো এই লোকটা ইনি মোহাম্মদ সাল্লাম ফেরস্তারা কথা বলছেন মোহাম্মদুন ফারেকুন ফারেকুন বাইনান নাস মোহাম্মদ সাল্লাম মানুষের মধ্যে পার্থক্য মোহাম্মদ সাল্লাম মাপকাঠি যাই যেই মাপকাঠিতে রাসুল্লাহ সাল্লামের আনুগত্যই হল চূড়ান্ত রাসুল্লাহ সাল্লামের আনুগত্য ছাড়া আর দ্বিতীয় কোন পথ ও পদ্ধতি পৃথিবীর কোন মানুষের জন্য খোলা নাই ঈসা আলাইসাল্লাম আসবেন কোন মাঝাব মানবেন মাঝাব তো চারটা তরিকাও চারটা তো ঈসা আলাহাল্লাম এসে কোন মাঝাবে যোগ দেবেন ঈসা আলহি সালাতামের এসে কোন মাঝাবে যোগ দেওয়ার সুযোগ থাকবে না উনি কি করবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উম্মত হিসাবে তারই তরিকায় যোগদান করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না এখন অনেক আলেম বলেন যে সাহাবায় কেরামের জামানা ওটা আলাদা তখন রসুলকে মানলেই চলতো এখন সমাজে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়েছে অনেক নতুন নতুন মাসলা মাসাইল এসেছে সেগুলোকে ঠিক করতে হলে নতুন করে আমাদের মাঝাব মানা ছাড়া কোনো উপায় নেই জাতির সামনে এমনভাবে তুলে ধরেন যে মাঝাব কিভাবে মানতে হবে মাঝাব না মানলে আমাদের কোনো উপায় নেই রসুল্লাহ সাল্লাম যখন বললেন কিয়ামতের আগে কানাদার জাল আসবে কানাদার জাল পৃথিবীতে চল্লিশ দিন থাকবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি সব দিনগুলি স্বাভাবিক দিনের মতো সঙ্গে সঙ্গেই জনৈক সাহাবি প্রশ্ন করে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম কানাদাজ্জাল যখন আসবে তখন এক বছরে এক দিন হবে তখন আমরা সালাদ পড়ব কি করে সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাহাবাইকেরামিন প্রশ্নের মাধ্যমে রসুল ইসলাম উত্তর দিয়ে গেলেন যে কিয়ামতের আগে কানাদার জাল আসবে এক বছরের সমান এক দিন হবে তখন সালাত কিভাবে আদায় করবে এখন যে সমস্ত দেশগুলিতে ছয় মাস রাত ছয় মাস দিন যে সমস্ত দেশগুলিতে দিন বড় হয়ে যায় রাত ছোট হয় রাত বড় হয় দিন ছোট হয় স্বাভাবিক গতি থাকে না তাদের সমস্যার সমাধান সাড়ে চোদ্দশো বছর পূর্বে সাহাবাই কেরামের প্রশ্নের মাধ্যমে রসলাম উত্তর দিলেন দিয়ে বললেন যে স্বাভাবিক দিনগুলিতে যেভাবে সালাত আদায় করো জালের এক বছরের এক দিন এক বছরের যত সালাত টাইম নেবে নেবে তোমরা আদায় করবা তাহলে কেমতের আগ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তির নতুন করে ইসলামের সংযোজন এবং বিয়োজন করার সুযোগ নেই এক শ্রেণীর লোক নবীকে ভালোবাসার দাবি করে নবীর আনুগত্য থেকে বিচ্যুত হচ্ছে আল্লাহ নবীকে মহাব্বত করার নামে নবী সাল্লাহ সাল্লামকে প্রতিনিয়ত অপমান করে চলেছে ফ্রান্সে আল্লাহ নবীর ব্যঙ্গচিত্র এঁকে যেমন নবীকে অপমান করার চেষ্টা করেছে নবী সাল্লামের দিবস পালন কোন দিন তিনি জন্ম নিয়েছিলেন নবী সাল্লা সাল্লাম কোন দিন জন্ম নিয়েছিলেন সেই দিনকে কেন্দ্র করে কোন বিশেষ মর্যাদা কোরআন হাদিসে ঘোষণা করা হয়নি কিন্তু নবী সাল্লাম যেদিন নবুয়াত পেয়েছিলেন সেই নবুয়াত পাওয়ার রাত সেই রাতের নাম হল লাইলাতুল কাদার যেই রাতে সর্বপ্রথম ওহি নাজিল হল যেই রাত্রে তিনি নবুয়াদ প্রাপ্ত হলেন যেই রাত্রে তিনি কোরআন মজিদের নাজিলের সূচনা হল সেই রাত হল লাইলাতুল কাদার লাইলাতুল কাদারের এক রাতের এবাদত এক হাজার মাসের এবাদতের চেয়ে উত্তম বন্ধুগণ তাহলে নবী সাল্লামের জন্মদিন বেশি গুরুত্বপূর্ণ না যেই রাতে নবুয়াত পেলেন সেই রাতের গুরুত্ব বেশি লাইলাতুল কদরের এবাদতে এই সমস্ত লোকদেরকে এতটা দেখা যায় না যতটা দেখা যায় বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে এই দিবস পালনে মহরা যারা দেখিয়ে থাকেন যারা শেরেক বেদাতের সাথে জড়িত তাদের কথা এক সাইডে আমি রেখে দিলাম এবার আসুন যারা সহিদার লোক যারা নবী সাল্লামের পঙ্খানুপঙ্খু অনুসরণ করার দাবি তুলেছেন বিশেষ করে যারা নিজেদেরকে আহলে হাদিস বা সন্না দাবি করছেন বা সহি আকিদার লোক দাবি করছেন তাদের আচরণ কি সালাতের মধ্যে জোরে আমিন বলতে হবে এটা নবীর সুন্নত কিন্তু নবী সালাম মানুষের সাথে কি ব্যবহার করেছে কথা বলেছেন কিভাবে কাফেরের সঙ্গে কি ব্যবহার করেছেন মুনাফেক সর্দার আবদুল্লা বিন উবাই বিন সেলুল যে সারা জীবন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রই করে গেল দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পরিষ্কার জানতেন যে ইসলামের দুশ্মন আবদুল্লাহ বিন উবাই বিন সলুল কিন্তু হৃদয় তার মৃত্যুতে হাহাকার করে উঠল তিনি গায়ের জামা খুলে জামার নিচে গেঞ্জি ছিল সেই গেঞ্জিটা আবদুল্লা বিন উবাই বিন সরুলের গায়ে পরিয়ে দিলেন মরা লাশের গায়ে নিজ হাতে পরিয়ে দিলেন নিজের গেঞ্জি উদ্দেশ্য কি উদ্দেশ্য হল রসুলামের গেঞ্জির সাথে রসুলামের ঘাম লেগে আছে এই ঘামের ওসিলায় কোন বরকত আল্লাহ তাকে দিতে পারেন হয়তোবা আজাদ থেকে মাপ পেতে পারেন জানাজা পড়াতে যাচ্ছেন মুসলিম জাহানের খলিফ মরিম খাত্তাব টেনে আনছেন ইয়া এটা ইসলামের দুশ্মন কিসের জানাজা ইন তাস্তাগফির إن تستغفر لهم سبعين مرة لن يغفر الله لهم হে নবী আপনি যদি সত্তর বার বেদিনের জন্য কাফের জন্য মোনাফেকের জন্য দোয়া করেন লাইয়াল ফিরাল্লাহ লাহুম আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না রসুলাম জানাজা পড়িয়ে দিলেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ওমা কান আলী মোমেনিন والذين آمنوا أن يستغفروا للمشركين নবীর উচিত নয় নবীর সাহাবিদের উচিত নয় মুশ্রিকের জন্য ক্ষমা চায় কুফুরি অবস্থায় যারা মারা গেছে তাদের জন্য নবীর ক্ষমা চাওয়া উচিত নয় কে বললেন আল্লাহ কিন্তু জানাজা যখন পড়াচ্ছেন তখন আল্লাহ আয়াত নাজিল করলেন না জানাজাটা হয়ে গেল রসুল্লাহাম এতই দয়ার নবী সারা জীবন ষড়যন্ত্র তো করছে তো করছে এমন জঘন্য উক্তি কোন কোন সময় করছে যেটা সহ্যের বাইরে রসুল্লাহাম উঁটে চড়া আর সেই উঁটের উপরে আল্লাহ নবী বসা সাহাবাইকার লাগাম ধরে এনেছেন আবদুল্লাহ বিন উবাই বিন সলুল এই মুনাফেক বসে উঁটকে হটাই নিয়ে দেখাতে উঁটের নাকের গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে নবীর উঠের নাকের গন্ধ ওকে কষ্ট দিচ্ছে ওকে সরা নিয়ে যায় এখান থেকে জীবদ্দশাতে এরকম জঘন্য উক্তি করছে এবং বলছে যে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল মক্কাতে ঠাই মেলে নাই এই ভাষা পানা নজুবিল্লা মিজালে তাকে আমরা মদিনায় আশ্রয় দিয়েছি আর আমাদের উপর আজকে তারা কথা বলা শুরু করেছে বলছে আমরা যদি মদিনায় ঢুকি তাহলে এবার মদিনায় ঢুকে এই সমস্ত অপদার্থদেরকে মদিনা থেকে বের করে সারব এত বড় জঘন্য উক্তিকারী এই মুনাফে রসুলের ব্যবহার তার সাথে কি ছিল রসুলামের কাছে পাওনাদার ব্যক্তি গলায় গামছা লাগায় টানছে আর বলছে এই আব্দুল মুতালেবের বংশের লোকেরা তোদের কাজ খাসলত বড় খারাপ পাওনা জিনিস ঠিক মধ্যে না কেন রসুলাম বলেন পাবে তো ভালো কথা একটু ভালোভাবে চাও এরকম কেন পাবে তো ভালো কথা ভালোভাবে চাও এরকম কেন আল্লাহ আকবর শুধু জোরে আমি বলা আহলাদি সামনে নাকি মোয়ামলাতেও আহলাদি হতে হবে শুধু জোরে আমিন বললে আহ্লাদিস হওয়া যায় শুধু রফুল আদান বললে আহ্লাদিস হওয়া যায় শুধু সালাতের মধ্যে পায়ে পা মিলালে আহ্লাদিস হওয়া যায় আপাদ মস্তক জীবনের শুরু থেকে top to bottom lower chamber থেকে আপার চেম্বার পর্যন্ত বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত সর্বত্র কোরআন এবং সন্ন্যার অনুশীলন করার নাম আহলাদিস বন্ধুগণ জোরে আমিন বলেন আকিদা সহি কিন্তু শ্বশুর বেচারা ওই মাজার কবরে বিশ্বাসী শ্বশুরের সাথে শ্বশুরের ব্যাপারে তার স্ত্রীর সাথে কত জঘন্য আচরণ করে থাকে সহি আকিদার লোক আমাদের কানে খবর আসে এরা সহি আকিদার কোন মূল্য যথাযথ মূল্য আল্লাহর কাছে আছে বলে আমরা মনে করি না কারণ জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুলামের পদাঙ্ক অনুসরণ করার নাম হল সহিদার অনুসরণ রসুলামের জীবনী অ্যানালাইসিস করলে আশ্চর্য হয়ে যাবেন মা আয়সা সিদ্দিকারাদি রাদি আল্লাহ তালানহার বাড়িতে আল্লাহ নবী অবস্থান করছেন সাহাবাই কারামগণ সামনে বসা পাশের বাড়ির অন্য স্ত্রীর ঘর থেকে কিছু খাবার পাঠানো হল রসুল্লাহ সাল্লাম বসে আছেন খাবার নিয়ে আসছে অন্য স্ত্রীর ঘর থেকে একজন দাসী কাজের মেয়ে খাবারটা নিয়ে এসে হাজির মা আয়সা সিদ্দিক আরাদি আল্লাহ তালানহা একদম একটা লাঠি দিয়ে হাতের উপর মারলেন বাড়ি বাড়ি মারার সাথে সাথে পিয়ালা পরে ছিটকে গেল ভেঙে গেল আর তরকারি ছিটকে খাদ্য ছিটকে সব সারা ভরা হয়ে গেল আমরা যদি হতাম তা আমাদের স্ত্রীকে বাড়ির মধ্যে যাকে হাড্ডি ভেঙে টুকরা টুকরা করে বলতাম যে মেহমানের সামনে তোর এই আচরণ এই সর্বনাশী করলি কি এটা আমরা হলে তো তাই বলতাম তাই না আল্লাহ নবী সালাম মুসকি হাসি দিয়ে গারাত উম্মুকুম তোমাদের মা রেগে গেছেন নবীর স্ত্রী আমাদের কি সাহাবিদের কি মা নবী সালাম বলেন গারাত উম্মুকুম তোমাদের মা রেগে গেছেন তোমাদের মা রেগে গেছেন তারপরে ভাঙা পিয়ালাগুলি তুলে জমা করলেন আর নতুন পিয়ালা মা আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানার ঘর থেকে নিয়ে ওই দাসির হাতে দিয়ে বলে ওকে দিয়ে দাও যার বাড়িতে তরকারি আনছে ওর বাড়িতে দিয়ে দাও এমন পরিস্থিতি মেহমান ঘরের মধ্যে বসা সাইয়েদুল মুরসালিন সম্মানিত নবী এত বড় সম্মানী ব্যক্তি তার স্ত্রীর রাগ হয়ে দাসীর হাতের উপরে বাড়ি দিলেন তরকারির বাটি পরে গিয়ে ভেঙে খান খান হয়ে গেল এই অবস্থায় আল্লাহ নবী শান্ত মেজাজে মুস্কি হাসি দিয়ে বললেন গারাত উম্মুকুম তোমাদের মা রেগে গেছে গোলমাল লাগে কি করে গোলমাল তো লাগবে না আপনার স্ত্রী যদি রাগ হয়ে যায় আপনি যদি ঠান্ডা মেজাজে থাকেন তাহলে তো রাগ হবে না বন্ধুগণ তাহলে আকিদাতান আখলাকান সুলুকান মাসলাকান এবাদাতান মোয়ামালাতন সর্ব অবস্থায় আল্লাহ নবীর অনুসরণ করতে হবে রাসুল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল সই বুখারিতে হাদিস এসেছে কানা আজুয়াদান নাস রাসুল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল কায়না রসুলাম আজুয়াদান নাস মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন সাল্লামকে একজন সাহাবি একটি কাপড় উপহার দিলেন একটি জামা জামাটা গায়ে দিয়েছেন বড় চমৎকার সাহাবি বলছেন আর একজন সাহাবি বলছেন মার্শাল জামাটা খুব চমৎকার সাল্লাম বলে তোমার পছন্দ দিয়ে দিলেন সাহাবিকে সাহাবিও আলহামদুলিল্লাহ বলে নিয়ে নিলেন শুধুমাত্র জামাটা সুন্দর এটা বলার সঙ্গে সঙ্গে রসুলাম জামাটা খুলে দিয়ে দিলেন আর একজন সাহাবি ভৎসনা দিয়ে বলছেন বলছে তুমি আবার কত বড় বোকা যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কেউ তাকে মহব্বত করে জিনিসটা দিয়েছে আর তুমি প্রশংসা করাতে নবী দিয়ে দিলেন আর তুমিও নিয়ে নিলে বলছে বোকা কি তুই না বোকা আমি রে নবী সাল্লামের গায়ে দেওয়া জিনিস ব্যবহৃত জিনিস ব্যবহার করা শুধু কয়জনের জোটে আমাকে যখন নবী দিয়েছেন এবং তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করাটা বুদ্ধিমানের কাজ নয় তাই আমি সেটা গ্রহণ করে নিয়েছি হাদিস থেকে বোঝা গেল যে কোন জিনিসের প্রশংসা করলে এখান থেকে বোঝা যায় এটা হল লেসানুল হাল মানে লোকটা জিনিসটার প্রশংসা করতেছে মানে লোকটা হয়তোবা জিনিসটা দিলে নিয়ে নিবে এটা বোঝা যায় ক্যাপাসিটি যদি আপনার থাকে আপনি দিয়ে দিবেন ক্যাপাসিটি থাকলে দিয়ে দিতে পারেন আর ক্যাপাসিটি না থাকলে না দিবেন সেটা হল ভিন্ন হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি হাদিয়া দেয় সে হাদিয়ার জিনিসও দান করা যায় আমরা অনেক সময় বলি এই জিনিস দেওয়া যাবে না কেন এটা আমার মহব্বতের লোক আমাকে দিয়েছে এটা আমার স্মৃতি তোমার স্মৃতি কিসের মধ্যে মা মারা গেছে মায়ের কাপড়গুলা আলমারির মধ্যে তুলে রেখেছে স্মৃতিও তোমার স্মৃতির খাতায় আগুন দাও ওই কাপড়গুলো বিধবা গরিব দুঃখী মানুষকে দিয়ে দাও ওই বিধবা মহিলারা পড়বে সালাদ আদায় করবে করার সাথে সাথেই আপনার মা কবরে নেকি পাবে আপনার বাপের ব্যবহৃত শাল বাবা মারা গেছে বাবার স্মৃতি রেখে দিয়েছেন আপনি স্মৃতির খেতায় আগুন দিয়ে ওটারে দিয়ে দেন গরিব দুঃখী মানুষকে গরিব দুঃখী মানুষ ওটা গায়ে দিয়ে সালাত আদায় করবে প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার পিতা নেকি পাবে আল্লাহ আকবর তাহলে দানশীলতায়ও রসুলামের অনুসরণ থাকতে হবে সাহাবিদের অনুসরণ থাকতে হবে রসুল্লাহাম এমন ভাবে দান করতেন কোন লোক তার দান থেকে বঞ্চিত হতো না যে কোনো লোককে তিনি দান করতেন কোন লোক দান থেকে বঞ্চিত হতো না আল্লাহ নবী সালামের আয়সা তরকারির ঝোলের মধ্যে একটু পানি বাড়ায় দিও হাদিস তো নাকি তরকারির ঝোলের মধ্যে একটু পানি বাড়ায় দিও পানি বাড়ায় দিলে এই ঝোলটা প্রতিবেশীকে যদি গোস্ত নাও দিতে পারে একটু ঝোল দিও আয়সা রাজি আল্লাহ তাকে ঝোল দেবে গোস্ত ছাড়া কার মেয়ে কার মেয়ে সিদ্দিক আকবরের মেয়ে ওই ঘরে তিনি প্রতিপালিত হয়েছেন যে সিদ্দিক আকবর বলছিলেন আল্লাহ নবী বললেন সিদ্দিক তুমি কি এনেছো বলে আল্লাহ এবং রসুলকে বাড়িতে রেখে বাকি সব নিয়ে এসেছি আল্লাহ আকবর সুহান আল্লাহ উমরে ফারুক রাজি আল্লাহ বলেন এই লোকের সাথে জীবনে আর প্রতিযোগিতা সম্ভব নয় এই লোকের সঙ্গে জীবনে প্রতিযোগিতা করা সম্ভব নয় আল্লাহ পাক বলেন ওহে যারা ইমান এনেছ আল্লাহ এবং তার রাসুলের ডাকে আহ্বান সারা দাও যখনই ডাকে তখনই সারা দাও যখনই ডাকে তখনই সারা দাও যখনই অর্ডার আসে তখনই ফলো করো যখনই ডাকে তখনই সারা দাও যুদ্ধের ময়দানে চলে গেলেন সাহাবির নাম কি হামদলা রাজি তাআলা আনহু বাসর মিলন করেছেন স্ত্রীর সঙ্গে ফরজ গোসল করার সময় পাননি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন রসুলাম লাশ গুনে গুনে শনাক্ত করছেন যুদ্ধের ময়দানের এক কর্নারে দাঁড়িয়ে এক মহিলা বলছেন ইয়া রসুল্লাহ আমার একটু কথা আছে কে তুমি কি বলছো বলছে আমি হানজালার স্ত্রী কি হয়েছে তোমার বলছে আমার স্বামী ফরজ গোসলের সময়টুকু পায়নি যুদ্ধের ময়দানে চলে এসেছে একটু গোসল দেওয়ার বা শহীদদের তো গোসল দেওয়ানো হয় না কিন্তু ফরজ গোসল বাকি থাকলে সে শহীদকে গোসল দেওয়াতে হবে রসুলাম বলেন হামজালার লাশ খোঁজো কোথায় আছে খুঁজে খুঁজে দেখে কোথায় পাওয়া যাচ্ছে না আসমানের দিকে তাকিয়ে দেখছেন আসমান এবং জমিনের মাঝখানে মেঘের পানি দিয়ে ফেরেস তারা তাকে গোসল করাচ্ছেন তার নাম হল গাসিলুল মালায়কা ইস্তাজিবুল রসুলি শয়তান তোমাকে বলে যে কিছু দান সাদকা তো করবা হ্যাঁ? তো তোমার স্ত্রীর সাথে একটু বুঝ করে নাও বাড়িওয়ালার সাথে একটু পরামর্শ করো আত্মীয় স্বজনের সাথে একটু পরামর্শ করো আর আল্লাহ বলছেন যখনই ডাকে তখনই কি করো সারা দাও কেন না ওয়াইলামু আল্লাহ রব্বুল আলমিন বান্দা এবং তার অন্তরের মাঝে পর্দা ফেলে দেন এখন মনে হচ্ছে মাদারটেক মসজিদের সাপ ঢালাই হচ্ছে না রড বাঁকি সিমেন্ট বাঁকি বালু বাঁকি এখন যদি সাপটা ঢালাই না করা যায় মোটামুটি লাখ বিশেকের মতো টাকা এখন প্রয়োজন বাজেট একবারে সম্পূর্ণ শূন্য এবং ঋণের উপর চলছে এই অবস্থায় আমরা যদি কিছু দেই দিতে পারি যে যা পারি দিব কিন্তু শয়তান এসে বলবে শয়তান তোমাদেরকে ফকির হয়ে যাওয়ার ভয় দেখায় একবার দিয়েছি তো আবার কি দেব একবার দিয়েছেন বারবার দিতে হবে বারবার দিতে হবে এবং সঙ্গে সঙ্গেই কার্যকর করতে হবে এক্ষুনি উত্তম টাইম আল্লাহ আকবর সুহান আল্লাহ আমার কাছে একটা চিঠি আসছে চিঠির মধ্যে প্রাক্তন মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের জনাব আব্বাস উদ্দিন সাহেব হ্যাঁ মির্জা আব্বাস সাহেব ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র মির্জা আব্বাস সাহেব এবং তার স্ত্রী আফরোজা এই দুইজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে গেছে দোয়া চেয়েছেন আপনাদের কাছে আপনি বলবেন একজন ব্যক্তির নাম খুদবার মেম্বারে জি হ্যাঁ ব্যক্তির নাম সে কোন ব্যক্তি যখন এখানে সহি আকিদার মসজিদ বানাতে দিচ্ছে না বাধা সৃষ্টি করেছে সেই সময় তিনি এসে সশরীরে এসে মসজিদ উদ্বোধন করে মসজিদের খুঁটি গেড়ে সেখানে জলদ গম্ভীর স্বরে ভাষণ দিয়ে বলছিলেন এদেশে কাজিনী বাস করতে পারবে শিয়া বাস করতে পারে এদেশে হিন্দু বাস করতে পারে আহলাদিসদের মসজিদ কেন হবে না অসামান্য অবদান এই ব্যক্তির আমরা তার জন্য দোয়া করব আমাদের মাদ্রাসার জন্য তার স্ত্রী চাউল পাঠায় দিয়ে থাকেন রমাদান মাসে ছাত্রদের জন্য চাউলের ব্যবস্থা করে থাকেন খাদ্য যাতে তাদের হয় আমি কোন ব্যক্তিকে হাইলাইট করতে চাচ্ছি না তার কথাটাকে হাইলাইট করতে চাচ্ছি দুর্দিনে তিনি আমাদের কতটা উপকার করেছেন সহি আকিদার মসজিদ এখানে হবে না কেন এদেশে কাদিয়ে নিবাস করবে শিয়া বাস করবে আহ্লাদিসদের মসজিদ হবে না কেন চারটিখানি কথা নয় এই মেয়র সাহেব গেছিলেন অস সফরে আরাফার ময়দানে বাহাত্তর জন লোকের লম্বা সিরিয়াল সিরিয়ালের পিছনে বাহাত্তর জন আনুমানিক সত্তর বাহাত্তর জন লোকের পিছনে এই এহরামের কাপড় পরে উনি দাঁড়িয়ে আছেন লোকেরা যায় বলছে আব্বাস ভাই আব্বাস ভাই স্যার আসছে সার আসছে বস আসছে বস আসছে সব পাগল হয়ে গেছে ওনাকে সামনে এই সিরিয়াল ভঙ্গ করে কি করে দিত আগায় দেওয়া যায় বাথরুমে আরাফার মাঠের বাথরুমের লম্বা সিরিয়াল সেদিন এই মির্জা আব্বাস সাহেব এহরামের কাপড় ধরে বলছিলেন যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন বলছে এহরাম করে এসেছি উমরা হজ করার জন্য এখানে সিটি কর্পোরেশনের মেয়রের পরিচয় নিয়ে আসি না হয় বাহাত্তর জন মুসলমান আগে বাথরুম সারবে তারপরে আমার সিরিয়াল থামো তোমরা বন্ধুগণ বলতেছিলাম যেটা সেটা হলেই টাকা পয়সা গাড়ি বাড়ি সব থেকে যাবে আল্লাহর ওয়ার্ডার যদি হয়ে যায় তাহলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে সব পরিচিতি এখানে থেকে যাবে হালাকানি সুলতানিয়া মা আগ্নি মালিয়া আমার মাল আমার কোনো উপকার আসে নেই আমার শক্তি সামর্থ্য সব ধুলির সাত হয়ে গেছে আল্লাহর দিনের জন্য যে কাজটুকু হয়েছে সেইটুকু থাকবে কথা প্রসঙ্গে দুই একটা কথা না বললেই নয় রংপুর হারাগাছ ক্লিনিকের মালিক ডাক্তার শাহজাহান মহাতারাম আমির জামার ডক্টর গালিব স্যারের কয়েক মিনিট বক্তব্য শুনলেন গাড়ি গাড়ি যানজটে আটকা পড়েছে ডাক্তার শাহজাহান বলছেন এখানে কি হচ্ছে এত যানজট কেন ডক্টর গালিব স্যার আসছেন ডক্টর গালিব স্যার এখানে কেন চিপাগলি বলছে রংপুর শহরে প্রোগ্রাম ছিল বিরুদ্ধে বেদাতিরা হতে দেয়নি তা উনি এখানে সমাবেশ করছে ছিটে ফুটা কয়েকটা বক্তব্য কানে গেল ডাক্তার শাহজাহান বলে ফিরে চলো ডক্টর গালিব স্যারকে আমার বাড়ির মেহমান বানাবো বলে স্যার প্লিজ আমার বাসায় চলে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে মেহমান বানালেন কয়েকদিন পরে এক বস্তার মধ্যে ড্রাইভারকে বলছে বস্তাটা গাড়িতে তোলো বস্তাটা গাড়িতে তুলছে কোথায় যেতে হবে স্যার রাজশাহী চলো নদাপাড়া নদাপাড়া স্যারের বাসার গেটে থামিয়ে গাড়ি বসে বস্তাটা তুলে উপরে আসো স্যারকে স্যার বাইশ লক্ষ টাকা আছে বস্তার মধ্যে টাকা নিয়ে এসেছেন বাইশ লক্ষ টাকা এ টাকা দিয়ে আপনি প্যারেস কিনবেন প্যারেস কিনে সহিদার বই ছাপাবেন ডক্টর গালিব স্যার দোয়া করছেন বলছে আমার স্ত্রী যেন দোয়া করেন আমার স্ত্রীর টাকা ওর মধ্যে আছে গহনা বেচা টাকা কিছুদিন পরে আমার সঙ্গে ওই হারাগাছ ক্লিনিকে দেখা হলো ডাক্তারের সঙ্গে বললাম স্যার আপনার বাইশ লাখ টাকার সাথে আরো আট লাখ টাকা যোগ দিয়ে তিরিশ লাখ টাকার পেরেস কিনা হয়েছে আর পেরেস যিনি জাপান থেকে আনছেন উনি যখন শুনতে পারলেন সহিদার বই ছাপানো হবে উনি একত্রিশ লক্ষ টাকার পেরেস এক লাখ টাকা মাইনাস করে তিরিশ লাখে দিয়ে দিলেন আমি এক লাখ এক লাখ এক লাখ এক লাখ কমাই নিলাম আল্লাহ আকবার সেই ডাক্তার শাহজাহান সাহেব করোনা ভাইরাসে এতেকাল করলেন আল্লাহ ফিরহু ডক্টর আসাদুল্লাহ গালিফ সার মহতারাম আমিনী জামাত তিনি তার জানাজায় সশরীরে হাজির হলেন তার চেহারা সুন্দর দেখে না দিনের কাজে খেদমত করেছেন যতটুকু আল্লাহ এটুকু তার পুঁজি বাকি সব সম্পদ রয়ে গেছে আল্লাহ আকবর সুহান এই যে জিরানির পুকুর পার ডাক্তার আব্দুল করিম বেক্সিমকো সামনে বেক্সিমকোর সামনে যে জিরানির পুকুর পার সরি জিরানির মসজিদ যেটা চক্রবর্তীর টেক সরি চক্রবর্তীর টেক যে মসজিদ হয়েছে সেই মসজিদের পুরা জায়গা নিজস্ব ল্যান্ড প্রপার্টি থেকে দিয়ে যে ডাক্তার করলেন সেই ডাক্তারের নাম ডাক্তার আব্দুল করিম ওই ডাক্তারের এন্তেকালের খবর শুনে রাজশাহী থেকে না কুষ্টিয়া থেকে ফেরার পথে মহতারাম আমিলি জামাতের সঙ্গে বোধহয় দেখা করে আসলেন আসার পথে রাস্তায় অসুস্থ হয়ে পড়লেন এলেঙ্গার কাছাকাছি এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইন্নালিল্লাহ বন্ধুগণ পৃথিবী সব সম্পদ পরে থেকে যাবে যেটুকু আল্লাহর রাস্তায় দান করেছে সেটুকু হবে ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী